আজ থেকে একশো বছর আগেকার কথা শঙ্কর কলকাতা থেকে ফাইন আর্টসের ডিগ্রি নিয়ে কোনো সাধারণ চাকরিও করল না বা স্বদেশী আন্দোলনেও যোগ দিল না ভাগ্যের দেওয়া সুযোগ উপেক্ষা না করে সে চলে গেল সুদূর ব্রিটিশ ইস্ট আফ্রিকায় ইউগান্ডা রেলওয়ের চাকরি নিয়ে চাঁদের পাহাড় আফ্রিকার পটভূমিতে শঙ্করের অ্যাডভেঞ্চারের গল্প শুনবেন বাংলা গল্প পডকাস্টের পরবর্তী ছয়টি এপিসোডে আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজকে নিবেদন করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের প্রথম এপিসোড পডকাস্টের আরও পাঁচটি এপিসোডে আপনারা চাঁদের পাহাড়ের বাকিটা শুনতে পারবেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় আপনারা আগেও বাংলা গল্প পডকাস্টে পেয়েছেন তাছাড়া চাঁদের পাহাড় এতই জনপ্রিয় একটি উপন্যাস যে তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই চাঁদের পাহাড়ের স্থান কাল পাত্র নিয়ে একটি ব্লগ আমি লিখছি তার লিঙ্ক শিগগিরই আপনারা বাংলা গল্প পডকাস্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন আজকে প্রথম এপিসোডে আপনারা শুনবেন শঙ্করের ইস্ট আফ্রিকা যাওয়ার গল্প এবং সেখানে মানুষ থেকেও সিংহের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাহলে আসুন শুরু করছি বাংলা গল্প পডকাস্টের একটি নতুন অধ্যায় চাঁদের পাহাড় শঙ্কর একেবারে অজ পাড়াগায়ের ছেলে এইবার সে সবে এফএ পাস দিয়ে গ্রামে বসেছে কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে আহার আনতে লম্বা ঘুম বিকেলে পালঘাটের বাউড়ে মাছ ধরতে যাওয়া সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন শোন একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর ভালো নয় এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে অথচ করবেই বা কি শঙ্কর এখন কি তাকে কেউ চাকরি দেবে চেনেই বা সে কাকে আমরা যে সময়ের কথা বলছি ইউরোপের মহাযুদ্ধ বাদতে তখনও পাঁচ বছর দেরি উনিশশো সালের কথা তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন ভদ্রলোক পরদিন বাড়ি বই বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্যে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয় স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায় ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার গাছে উঠতে ঘোড়ায় চড়তে বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ কলকাতায় পড়বার সময় ওয়াইএমসিএতে সে রীতিমতো বক্সিং অভ্যেস করেছে এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তার একটি বিষয় অদ্ভুত জ্ঞান ছিল তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে ওটা কালপুরুষ ওটা সপ্তর্ষি ওটা ক্যাসিওপিয়া ওটা বৃশ্চিক কোন মাসে কোনটা ওঠে কোন দিকে ওঠে সব ওর নখদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে এক রাস ওইসব বই কিনে এনেছে নির্জনে বসে প্রায় পড়ে আর কি ভাবে ওই জানে তারপর এলো তার বাবার অসুখ সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্য অনুরোধ কি করবে সে সে নিতান্ত নিরুপায় মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে তাও সে যে না বোঝে এমন নয় ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাঁচতেই ছুটতে হবে কলে আবার বারোটার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা ওদিকে সেই ছটার ভো বাজলে ছুটি তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না যে ভাবতে গেলেই তার সারা দেহমন বিদ্রোহী হয়ে ওঠে রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে সন্ধ্যার বেশি দেরি নেই নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এসব কথাই ভাবছিল তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসী কাজের মাঝখানে লিভিংস্টোন স্ট্যানলির মতো হ্যারি জনস্টন মার্কোপোলো রবিনসন ক্রুসোর মতো এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে যদিও এই কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব তারা তৈরি হয়েছে কেরানি ডাক্তার বা উকিল হবার জন্য অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউটম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত মাউন্টেন অব দি মুন চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ কতবার সে এটা পড়েছে পড়বার সময় কতবার ভেবেছে হের হাফম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দি মুন জয় করতে স্বপ্ন সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে চারধারে ঘন বাঁশের জঙ্গল বুনো হাতির দল মড়মড় করে বাঁশ ভাঙছে সে আর একজন কে তার সঙ্গে দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে চারধারের দৃশ্য ঠিক হাফম্যানের লেখা মাউন্টেন অফ দি মুনের দৃশ্যের মতো সেই ঘন বাঁশবন সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ নিচে পচা পাতার রাস মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধপধপে চিরতুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে এক একবার বনের আড়ালে চাপা পড়ছে পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেলে সমস্ত বনটা কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল বিছানার ওপর উঠে বসল ভোর হয়ে গিয়েছে জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে উফ কি স্বপ্নটাই দেখেছে সে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে বারো ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন এখন মদন রায়ের বংশে কেউ নেই মন্দির ভেঙে চুরে গিয়েছে অশ্বৎ গাছ বটগাছ গজিয়েছে কার্নিশে কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরের খিলেনটা এখনও ঠিক আছে কোনো মূর্তি নেই তবুও শনি মঙ্গলবারে পুজো হয় মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায় সবাই বলে ঠাকুর বড় জাগ্রত যে যা মানত করে তাই হয় শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বাঘাসের বনে বসে রইল জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা কাছেই একটা পোড়ো বাড়ি এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন সবাই বলে জায়গাটায় ভূতের ভয় একা বড় কেউ এদিকে আসে না শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনোহাতির দল পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর মৃত্যুসর আবৃত্ত শিখর দেশটা যেন কোন স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে সব মিথ্যে তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে তাই তার ললাট লিপি নয় কি কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না হেসেই উড়িয়ে দেবে শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন বাবা শঙ্কর আমার জামাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে অনেকদিন পরে ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে কাল পিন্টু সেখান থেকে এসেছে এই ঠিকানা তারা লিখে দিয়েছে পড়ো তো বাবা শঙ্কর বললে উফ প্রায় দু বছরের পর খোঁজ মিললে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না তারপর সে কাগজটা খুললে লেখা আছে Prasad Das Bandyopadhyay Uganda railway head office construction department Mombasa পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষে এত দূর যায় তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরক্ষা ডানপিটে ও ভবঘুরে ধরনের একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল শঙ্কর তখন এন্ট্রেন্স ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতির লেখাপড়া ভালোই জানে তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না উড়ে বেড়ানো স্বভাব আরেকবার পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিল এবারও বড়দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায় রামেশ্বর মুখর্জির স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে অতটা দূরত্বে তার ধারণা ছিল না তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে শঙ্করকে তার মনে আছে কি তার শ্বশুরবাড়ির গাঁয়ের ছেলে সে এবার এফে পাস দিয়ে বাড়িতে বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যত দূরে হয় সে যাবে দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তরপ্রাপ্তি সম্বন্ধে তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে মোম্বাসা দু নম্বর পোর্ট স্ট্রিট প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আমার খুব মনে আছে কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরুবে তবে আর কে বেরুবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরও লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ জুটি দেওয়ার ভার আমি নিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবার চিঠি দেখে খুব খুশি যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিটে ধরনের লোক ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে বাধ্য হয়েছিলেন এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে তিনি আবার মোম্বাসায় ফিরবেন দিন কুড়ির মধ্যে শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারেন দুই চার মাস পরের ঘটনা মার্চ মাসের শেষ মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল জায়গাটা মোম্বাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে ইউগান্ডা রেলওয়ের নুটসবার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে থাকে ছোট একটা তাঁবুতে তার আশেপাশে অনেক তাঁবু এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো তাদের চারধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর লম্বা লম্বা ঘাসে ভরা মাঝে মাঝে গাছ তাঁবুগুলোর ঠিক গায়ে খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবার ছবিতে দেখেছে এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে সবদিকেই লম্বা লম্বা ঘাস কোথাও মানুষের মাথা সমান উঁচু কোথাও তার চেয়েও উঁচু কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন শোনো রায় ওরকম এখানে বেরিও না বিনা বন্ধুকে এখানে এক পাও যেও না প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো পথ হারিয়ে লোকে এইসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে দ্বিতীয় ইউগান্ডা সিংহের দেশ এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে কিন্তু ওদের বিশ্বাস নেই খুব সাবধান এসব অঞ্চল মোটেও নিরাপদ নয় একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলেছে হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে শঙ্করও ছুটল ঘাসের জমি পাতিপাতি করে খোঁজা হলো কিছুই নেই সেখানে কিসের চিৎকার তবে ইঞ্জিনিয়ার সাহেব এলেন কুলিদের নাম ডাক হলো দেখা গেল একজন কুলি অনুপস্থিত অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল তাকে ফিরে আসতে কেউ দেখেনি খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই দিনকতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল সে কথা সকলের মনে চাপা পড়ে গেল কাজকর্ম আবার বেশ চলল সেদিন দিনে খুব গরম সন্ধ্যার একটু পরে কিন্তু ঠান্ডা পড়ল কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুঠো জ্বালিয়ে আগুন করা হয়েছে সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে শঙ্করও সেখানে আছে সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে খবরের কাগজখানা পাঁচ দিনের পুরনো কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানাতে বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর পাওয়া যায় তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল তিরুমল তরুণ যুবক বেশ ইংরেজি জানে মনেও খুব উৎসাহ সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায় শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা তার বাপ মায়ের কথা তার ছোট বোনের কথা বলছে ছোট বোনকে সে বড় ভালোবাসে বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে হয় একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে মাস দুই ছুটি মঞ্জুর করবে না সাহেব ক্রমে রাত বেশি হল মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে আরও অনেকে উঠে শুতে গেল কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত মধ্যে পড়বে কত পর্বত অরণ্য প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি হীরকের দেশ সোনার খনির দেশ একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে এই সেই আফ্রিকা সেই রহস্যময় মহাদেশ সোনার দেশ হীরের দেশ কত অজানা জাতি অজানা দৃশ্যাবলী অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে কে তার হিসেব রেখেছে কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল সে ধর্মর করে জেগে উঠে বসল চাঁদ আকাশে অনেকটা উঠেছে ধপধপে সাদা জোৎস্না দিনের মতো পরিষ্কার অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিবে কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ওপরে শুয়ে আছে কোনো দিকে কোনো শব্দ নেই হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে এখানে তো তিরুমাল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল সে কোথায় তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে শঙ্কর নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সে রবে কুলিরা ধর্মর করে জেগে উঠল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন শঙ্কর জীবনে এই প্রথম শুনলে সিংহের গর্জন সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালে তা ভয় নয় সে এক রহস্যময় ও জটিল মনোভাব একজন বৃদ্ধ মাসাইকুলি ছিল তাঁবুতে সে বললে সিংহ লোক মেরেছে লোক না মারলে এমন গর্জন করবে না তাঁবুর ভিতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালে তিরুমলের বিছানা শূন্য তাঁবুর মধ্যে কোথাও সে নেই কথাটা শুনে সবাই চমকে উঠল শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে তিরুমলের কোনো সাড়া মিলল না তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না বাউবাব গাছের কাছে তিরুমলে জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন শঙ্কর তার সঙ্গে চলল কুলিরা তাদের অনুসরণ করতে লাগল সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হল তিরুমালের দেহের কোনো সন্ধান মিলল না এবার আবার সিংহগর্জন শোনা গেল কিন্তু দূরে যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময় রাক্ষসীর বিকট চিৎকার মাসাই কুলিটা বললে সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে আরও অনেকগুলো মানুষও ঘাহেল না করে ছাড়বে না সবাই সাবধান যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে রাত যখন প্রায় তিনটে তখন সবাই ফিরল তাঁবুতে বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনমানে কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে সে সুর অপার্থিব ধরনের মিষ্টি এইমাত্র সেই পাখি কোন গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল মনটা এক মুহূর্তে উদাস করে দিল শঙ্কর ঘুমোতে গেল না আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল কারণ পরিশ্রম কারো কম হয়নি তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না তবে সে নিজের খড়ের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল মনে কি এক অদ্ভুত ভাব তিরুমলের অদৃষ্ট লিপি এই জন্যেই বোধে তাকে আফ্রিকায় টেনে এনেছিল তাকেই বা কী জন্যে এখানে এনেছে তার অদৃষ্ট কে জানে সেই খবর আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে আফ্রিকা অজানা মৃত্যুসংকুল যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা পরমুহূর্তে কি ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে সে বলি চায় তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার যেমন সে ধূর্ত তেমনি সাহসী সন্ধ্যা তো দূরের কথা দিনমানেই একা বেশি দূর যাওয়া যায় না সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয় কুলিরা আগুনের কাছে ঘেসে বসে গল্প করে রান্না করে সেখানে বসেই খাওয়া দাওয়া করে ইঞ্জিনিয়ার সাহেব বন্ধু হাতে রাত্রে তিন চারবার তাঁবুর চারদিক ঘুরে পাহারা দেন ফাঁকা আওয়াজ করেন এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমালকে মারবার ঠিক দুদিন পরে সন্ধ্যা রাত্রে তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে তিনশো গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল সন্ধ্যায় সে আর ফিরে এলো না সেই রাত্রেই রাত দশটার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে লোকজন কেউ বড় একটা বাইরে নেই সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে কেবল এখানে ওখানে দু একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড দূরে শেয়াল ডাকছে শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগায় আছে চোখ বুঝে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে তাদের ঘরের কোণে সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝলে কি চমৎকার লাগে কোথায় সে সেই তাদের গাঁয়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে ঠিক দেখবে সে চোখ খুলে শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে অন্ধকার প্রান্তর দূরে সেই বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের ওপর কি যেন একটা নড়ছে পরক্ষণেই সে ভয় ও বিস্ময় কাঠ হয়ে গেল প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে তার কাছ থেকে চালাটার দূরত্ব বড় জোর বিষ হাত শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত সিংহচলার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে শঙ্করকে সে এখনও দেখতে পায়নি তাঁবুর বাইরে কোথাও লোক নেই সিংহের ভয় বেশি রাত্রে কেউ বাইরে থাকে না নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে সিংহের দিকে চোখ রেখে এক মিনিট দু মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোল না বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করলে না ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে সাহেব ওর রকম সকম থেকে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে সাহেব সিংহ সাহেব লাফিয়ে উঠল কই কোথায় বন্দুকের র্যাকে একটা point three seven five Mannlicher rifle ছিল সাহেব সেটা নামিয়ে নিল শঙ্করকে আরেকটা রাইফেল দিলে দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো একটু দূরেই কুলির লাইনে সেই গোল চালা কিন্তু চালার ওপর কোথায় সিংহ শঙ্কর আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে এইমাত্র দেখে গেলাম স্যার ওই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে সাহেব বললে পালিয়েছে জাগাও সবাইকে একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল লাঠি সরকি গাতি মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল খোঁজ খোঁজ চারদিকে খড়ের চাল সত্যি ফুটো দেখা গেল সিংহের পায়ের দাগও পাওয়া গেল কিন্তু সিংহ উধাও হয়েছে আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল মাসাইকুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে দুবার বন্দুকের আওয়াজ হলো শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এই মাত্র সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে আর সেই সময় এই কাণ্ড পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে একশো হাতের মধ্যে সিংহ নিয়ে গেল দিন চারেক পরে আরেকটা কুলিকে নিলে বাওবাব গাছটার তলা থেকে কুলিরা আর কেউ কাজ করতে চায় না লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয় তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয় সকলেরই মনে ভয় প্রত্যেকেই ভাবে এবার তার পালা কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই এই অবস্থায় কাজ হয় না কেবল মাসাইকুলিরা অবিচলিত রইল তারা জমকেও ভয় করে না তাঁবু থেকে দু মাইল দূরে গাঁতির কাজ তারাই করে সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে চার পাঁচবার তাদের দেখাশোনা করে আসে কত নতুন ব্যবস্থা করা হলো কিছুতেই সিংহের উপদ্রব কমল না কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না অনেকেই বললে সিংহ একটা নয় অনেকগুলো কটা মেরে ফেলা যাবে সাহেব বললে মানুষ খেকো সিংহ বেশি থাকে না এ একটা সিংহেরই কাজ একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে শঙ্কর বললে সাহেব তোমার ম্যান লিকারটা দাও সাহেব রাজি হল শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হল তাঁবু থেকে মাইলখানেক দূরে একটা জায়গায় একটা ছোট জলা শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় তিনটে কেউ কোনো দিকে নেই রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেলে না সে অশ্বতর থেকে নামলো তবুও অশ্বতর নড়তে চায় না হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল ঝোপের মধ্যে সিংহ তার জন্যে ওত পেতে বসে নেই তো অনেক সময় এরকম হয় সে জানে সিংহ পথের পাশে ঝোপঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে যদি তাই হয় শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না ভাবলে তাঁবুতে ফিরেই যাই সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের ওপর এসে পড়ল শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্ধু কুচিয়ে উপরি উপরি দুবার গুলি করলে গুলি লেগেছে কি না বোঝা গেল না কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছটা অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে মাটি ভেসে যাচ্ছে যন্ত্রণায় সে ছটপট করছে শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে তারপর সে তাঁবুতে ফিরে এলো সাহেব বললে সিংহ নিশ্চয়ই জখম হয়েছে বন্দুকের গুলি যদি গায়ে লেগে থাকে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে কিন্তু গুলি লেগেছিল তো শঙ্কর বললে গুলি লাগালাগির কথা সে বলতে পারে না বন্দুক ছুঁড়েছিল এইমাত্র কথা লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে দু তিন দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল কতকটা সিংহের উপদ্রবের জন্য কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না কিসুমু থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের প্রথম এপিসোড দ্বিতীয় এপিসোডে আপনারা শুনবেন আফ্রিকার নির্জন রেল স্টেশনে শঙ্করের জীবনযাপনের কাহিনী আপনাদের পরিচয় হবে দুর্ধর্ষ অভিযাত্রী ডিয়েগো অ্যালভারেজের সঙ্গে এবং ডিয়েগো অ্যালভারেজ শঙ্করকে এক অভূতপূর্ব কাহিনী শোনাবে চাঁদের পাহাড়ের theme music mountain of the moon আমার নিজের রচনা আজকের এপিসোডে প্রচ্ছদ এঁকেছেন আমার বন্ধু শ্রী গৌতম করণ গৌতম দা খালি চিত্রকর নন তিনি একজন উঁচুদরের বৈজ্ঞানিকও বটে গৌতম দার আরও কিছু ছবির লিঙ্ক বাংলা গল্প পডকাস্টের ওয়েবসাইটে এই এপিসোডের রিলিজের সঙ্গেই আপনারা খুঁজে পাবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা চাঁদের পাহাড় শুনতে থাকুন নমস্কার